আলী রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আমাকে এবং জুবায়ের ও মিকদাদ ইবনু আসওয়াদ রদিল্লাহ তাল্লাহ্নকে পাঠিয়ে বললেন তোমরা খাখ বাগানে যাও সেখানে তোমরা এক মহিলাকে দেখতে পাবে তার নিকট একটি পত্র আছে তোমরা তার কাছ থেকে তা নিয়ে আসবে তখন আমরা রওনা হলাম আমাদের ঘোড়া আমাদের নিয়ে দ্রুত বেগে চলছিল অবশেষে আমরা উক্ত খাখ নামক বাগানে পৌঁছে গেলাম এবং সেখানে আমরা মহিলাটিকে দেখতে পেলাম আমরা বললাম পত্র বাহির করো সে বলল আমার নিকট তো কোনো পত্র নেই আমরা বললাম তুমি অবশ্যই পত্র বের করবে নচেত তোমার কাপড় খুলতে হবে তখন সে তার চুলের খোপা থেকে পত্রটি বের করে দিল আমরা তখন সে পত্রটি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট হাজির হলাম দেখা গেল তা হাতিব ইবনু বালতা আর রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর পক্ষ থেকে মক্কার কয়েকজন মুশরিকের প্রতি লেখা হয়েছে যাতে তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোনো পদক্ষেপ সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে হাতিব এ কী ব্যাপার তিনি বললেন হে আল্লাহ রসুল আমার ব্যাপারে কোনো তরিত সিদ্ধান্ত গ্রহণ করবেন না আসলে আমি কুরাইশ বংশোদ্ভূত নই তবে তাদের সঙ্গে মিশেছিলাম আর যারা আপনার সঙ্গে মুহাজিরগণ রয়েছেন তাদের সকলেরই মক্কাবাসীদের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে যার কারণে তাদের পরিবার পরিজন ও ধন সম্পদ নিরাপদ তাই আমি চেয়েছি যেহেতু আমার বংশগতভাবে এ সম্পর্ক নেই কাজেই আমি তাদের প্রতি এমন কিছু অনুগ্রহ দেখাই যদ্বারা অন্তত তারা আমার আপনজনদের রক্ষা করবে আর আমি তা কুফরি কিংবা মুরতাদ হবার উদ্দেশ্য করিনি এবং কুফরির প্রতি আকৃষ্ট হবার কারণেও নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হাতিব তোমাদের নিকট সত্য কথা বলেছে তখন উমার রদিল্লাহ তালাহু বললেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তোমার হয়তো জানা নেই আল্লাহ তালা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে অবহিত আছেন তাই তাদের উদ্দেশ্য করে বলেছেন তোমরা যা ইচ্ছা আমল করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি সুফিয়ান রহমতুল্লা আলহী বলেন এ সনদটি খুবই উত্তম